بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين তা সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোনো নিদর্শন নাজিল করতে পারি অতপর তারা এর সামনে নত হয়ে যাবে যখনই তাদের কাছে রহমানের কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যারোপ করছেই সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও ফিরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হত্যোদ্যম হয়ে পড়ে এবং আমার জিওভা অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বললেন কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনা বলিনি আমি তোমাদের সাথে থেকে শুনব فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফিরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছো।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 এবং আমার আনুগত্য করো ولا تطيعوا أمر তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নাও সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো সালেহ বললেন এই উষ্ট্রী এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে ইন্ন ফি যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল এরপর আজাব তাদেরকে পাকড়াও করল নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন أتأتون الذكران من العالمين সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো এবং তোমাদের পালন কর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون তারা বলল হে লুত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লুত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين অতপর আমি তাকে ও তার পরিবারবর্গ সবাইকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন সুআয়ব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না সোজা দাড়ি পাল্লায় ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বই তো নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم সুয়ায়ব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালো রূপে অবহিত অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেস্তা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় وإنه لفي زبر الأولين أولم নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না এমনি ভাবে আমি গুনাহাগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই অতপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগবিলাস তা তাদের কি উপকারে আসবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায় আচরণ নয় وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডায়মান হন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গোনাহগারের উপর يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে ألم تر তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহ তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ মুসা বলল তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা বিশ্বাসী হও ফিরাউন তার পারিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না মুসা বলল তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা ফিরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল মুসা বলল তিনি পূর্ব পশ্চিম ও আতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা বলল আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফিরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين অতপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون ফিরাউন তার পারিষদ বর্গকে বলল নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মত কি قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে অতপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলো। তোমরা সমবেত হও لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون ফিরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল ফিরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হব فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين অতপর মুসা তার লাঠি নিক্ষেপ করল হঠাৎ তা তাদের অলিক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল তারা বলল আমরা রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা ও হারুনের রব আল্লামাকুমুস أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ফিরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين তারা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে অতপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদা শঙ্কিত অতপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধনভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎ ধাবন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা তো ধরা পড়ে গেলাম قال كلا إن معي ربي سيهدين মুসা বলল কখনই নয় আমার সাথে আছেন আমার পালনকর্তা তিনি আমাকে পথ বলে দেবেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين অতপর আমি মুসাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত কর ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জিত করলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের ইবাদত করো قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে আলু তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বললেন তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা বিশ্ব পালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন হে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম ولا تخزني يوم এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান নাম وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব সমতুল্য গণ্য করতাম আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই হায় যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম ইন্নফি নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون নুহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নুহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর্জনেরা নুহ বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তারা বলল হে নুহ যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাত নিহত হবে قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا নুহ বললেন হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন ثم অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার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 أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং আপনার পালন কর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্ণা সমূহের মধ্যে শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون মুসা বলল তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা বিশ্বাসী হও ফিরাউন তার পারিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না قال ربكم ورب آبائكم الأولين মুসা বলল তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা ফিরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল قال মুসা বলল তিনি পূর্ব পশ্চিম ও আতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা বলল আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফিরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো অতপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল ফিরাউন তার পারিষদ বর্গকে বলল নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মত কি قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون অতপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল তোমরা সমবেত হও لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো ফিরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল ফিরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হব فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করল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 করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে অতপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم এবং আমরা সবাই সদা শঙ্কিত অতপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধনভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎ ধাবন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা তো ধরা পড়ে গেলাম মুসা বলল কখনই নয় আমার সাথে আছেন আমার পালন কর্তা তিনি আমাকে পথ বলে দেবেন অতপর আমি মুসাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল আমি সেখায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জিত করলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয় নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের ইবাদত করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বললেন তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা বিশ্ব পালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন ওয়াল্লাযী আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন হে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম ولا এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্ত নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান নাম তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে তাল্লাহি ইন কুন্না লাফি তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তা সমতুল্য গণ্য করতাম وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই হায় যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকতারুহুম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون নুহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নুহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা নুহ বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তারা বলল হে নুহ যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا নুহ বললেন হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন ثم অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালন কর্তা দেবেন وتتخذون مصانع لعلكم تخلدون তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড়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 বলতে লাগলো এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে